কাইস ইবনু আবু হাজিম রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একদিন আবু বকর রজিল্লাহ তাল্লাহ্ন আহমাজ গোত্রের জয়নাব নামের এক নারীর নিকট গেলেন তিনি গিয়ে দেখতে পেলেন নারীটি কথাবার্তা বলছে না তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন নারীটির এ অবস্থা কেন কথাবার্তা বলছে না কেন তারা তাকে জানালেন এ নারী নীরব থেকে থেকে হজ পালন করে আসছেন আবু বকর রজিল্লাহ তাল্লাহ্ন তাকে বললেন কথা বলো কেননা এটা হালাল নয় এটা জাহিলিয়াত যুগের কাজ তখন নারীটি কথাবার্তা বলল জিজ্ঞেস করল আপনি কে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন উত্তরে বললেন আমি একজন মুহাজির লোক মহিলাটি জিজ্ঞেস করল আপনি কোন গোত্রের মুহাজির আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন কুরাইশ গোত্রের মহিলাটি জিজ্ঞেস করলেন কোন কুরাইশের কোন শাখার আপনি আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তুমি তো অত্যাধিক উত্তম প্রশ্নকারিনী আমি আবু বকর তখন মহিলাটি তাকে জিজ্ঞেস করল জাহিলিয়া যুগের পর যে উত্তম দিন ও কল্যাণময় জীবন বিধান আল্লাহ আমাদেরকে দান করেছেন সে দিনের উপর আমরা কতদিন সঠিকভাবে টিকে থাকতে পারবো আবু বকর রদিল্লাহ তালাহু বললেন যতদিন তোমাদের ইমামগণ তোমাদেরকে নিয়ে দিনের উপর অটল থাকবেন মহিলা জিজ্ঞেস করলেন ইমামগণ কারা আবু বকর রদিল্লাহ তালাহু বললেন তোমাদের গোত্র ও সমাজে এমন সম্ভ্রান্ত ও নেতৃত্বস্থানীয় লোক কি দেখনি যারা নির্দেশ দিলে সকলেই তা মেনে চলে নারীটি উত্তর দিল হাঁ আবু বকর রদিল্লাহ তালাহু বললেন এরাই হলেন জনগণের ইমাম